আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জালবার মন্ত্রে বজ্রের আকোষে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জালবার মন্ত্রে বজ্রের আকোষে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জালবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে এসো বন্যার ভারতে মারিয়ে এসো উল্কার ক্ষিপ্রতা হারিয়ে এসো বন্যার ভারতে মারিয়ে এসো উল্কার ক্ষিপ্রতা হারিয়ে নির্দয় নির্বাহ আঘাত হারিয়ে হৃদয় সব ষড়যন্ত্রে আগুনের ফুলকিরা এসো জয় হই দাবারণ জলবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাখানি মানুষের মন গড়া তৌহিদি বিপ্লব দিকে দিকে অনোয়াজ শান্তির সাইলা বুকে বুকে দানোয়াজ তৌহিদি বিপ্লব দিকে দিকে আনোয়াজ শান্তির সাইলা বুকে বুকে দানোয়াজ এসো সত্যের সূর্য তাও দিয়ে এসো জেহাদের সঙ্গী লুচিয়ে এসো সত্যের সূর্য তাও দিয়ে এসো জেহাদের সঙ্গী লুচিয়ে প্রণয়ের ভূমকার ধ্বংসবাড়ি আনি প্রণয়ের ভূমিকার ধ্বংস বাতিলের সর জানতে আগুনের ফুল কিলায় সোজর হই দাবানল জালবার মানতে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন দ্বারা গণতন্ত্রে আগুনের ফুল কিলায় সোজর হই দাবানল জালবার মানতে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন দ্বারা গণতন্ত্রে বর্ষের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া